সামনে নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন তাই আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে মানুষদেরকে যে সৃষ্টি করছেন আল্লাহ তালা মানুষদেরকে এই পৃথিবীতে জীবনযাপনের জন্য একটা নির্ধারিত পথ এই পথটাও আল্লাহ তালা নির্বাচন করে দিচ্ছে তো এই পৃথিবীতে মানুষদের চলার পথ দুইটা একটা হলো আল্লাহর দেওয়া পথ আর আরেকটা পথ হল আল্লাহ তালার হুকুমের বিপরীত পথ আল্লাহ তালার হুকুমের বিপরীতে যেই পথ এই পথটা হল শয়তানের পথ মানুষ আল্লাহ তালার হুকুম অনুযায়ী তার জীবনকে যাপন করতে পারে বা আল্লাহ তালের হুকুমের বিপরীতে নিজ মর্জি অনুযায়ী শয়তানের দেখানো পথ অনুযায়ী সে তার জীবনকে যাপন করতে পারে একটা হলো সত্যের পথ আর আরেকটা হলো মিথ্যার পথ এই যে দুইটা ধারা এই পৃথিবীর মাঝে চলতেছে এই উভয় ধারা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম একটা আর সেই মাধ্যমটা হলো দাওয়াত হক এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হল দাওয়াত হক যখনই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হইছে ইনসাফ যখনই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হইছে সেটা দাওয়াতের মাধ্যমে হইছে এমনি ভাবে বাতিল এইটাও যে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হইছে পরিচিত হইছে দাওয়াতের দ্বারা হইছে আল্লাহ তালার নিয়ম এইটা আল্লাহ তালা এই নিয়ম অনুযায়ী এই পৃথিবীকে পরিচালিত করতেছেন যারা মেহনত করে আল্লাহ তালা তাদেরকে ফল দেন এখন এই মেহনতটা সত্যের পথে মেহনত হোক আর মিথ্যার পথে মেহনত হোক যে চুরি করার জন্য আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করে তার জন্য চুরি করার পথটা প্রশস্ত হয়ে যায় আর যে নেক উপার্জনের জন্য আল্লাহর কাছে সহায়তা কামনা করে তার জন্য নেক উপার্জনটাই সহজ হয়ে যায় বাতিল পন্থীরা এরা যখন বাতিলের দাওয়াতের জন্য প্রস্তুত হয়ে যায় এবং বাতিল প্রতিষ্ঠায় নিজ যান মাল খরচ করতে থাকে তাহলে আল্লাহর নিজাম যে তারা সফল হয় আল্লাহ তারা তাদের রাস্তাটাকে প্রশস্ত করে দেন তাদের বাধাগুলোকে দূর করে দেন দলে দলে মানুষরা তাদের প্রতি ঝুঁকতে থাকে তাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকে থাকে তারা পৃথিবীতে সফল এবং বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় ঠিক এরকম ভাবে হকপন্থীরা তারা যখন সত্য প্রচেষ্টায় মেহনত করে ইমানের কথা বলতে থাকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে থাকে ইমানের চর্চা বেশি বেশি করতে থাকে তো আল্লাহ তালা ইমানের পটটা তাদের জন্য সহজ করে দেন আল্লাহ তালা সত্যকে জিন্দা করে দেন ইনসাফকে প্রতিষ্ঠিত করে দেন পৃথিবীতে তারা বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এই নিজামটার আলোচনা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 বলতেছেন আমি তাদের জন্য সত্যের পটটাকে সহজ করে দেই সহজ করে দিই আম্মা আর মানুষের মাঝে যদি এই প্রবণতা আসে যে তারা কৃপণতা করে ওয়াস্তাগনা বেপ্রুয়া ভাব দেখায় আল্লাহর হুকুমের কোনো পরোয়া করে না আল্লাহর হুকুমের সাথে বিদ্রুপ করে এটার প্রতি লাপরওয়াই ভাব দেখায় সত্যকে স্বীকার করতে অস্বীকৃতি জানায় আল্লাহ বলতেছেন পাসানু ইয়াসসিরুহু কঠিন পথটাই আমি তার জন্য সহজ করে দেই কঠিন পথটা তার জন্য আমি সহজ করে দেই এই আয়াতের মাঝে সত্য মিথ্যা উভয় দাওয়াত বোঝানো হয়েছে আল্লাহ তাহলে সত্যের পথে আহ্বানকারী তাদের ব্যাপারে বলতেছেন লিলিউসরা জান্নাতের পথটা হলো জান্নাতে যাওয়াটা হলো আরামের জায়গায় যাওয়া আরামের জায়গা জান্নাতে যাওয়ার পথটা তাদের জন্য সহজ হয়ে যায় যারা এই পথে চলতে চায় যারা এই পথে মেহনত করে আর শয়তানের পথের আহ্বানকারীদেরকে আল্লাহ বলতেছেন নীল উসরা যারা কৃপণতা করে জমা করে রাখে সত্যকে স্বীকার করতে অস্বীকৃতি জানায় যারা মিথ্যার দাওয়াতকে প্রচার করে জাহান নাম অত্যন্ত আজাবের জায়গা কঠিন জায়গা আমি তার জন্য সেই জাহান নামে যাওয়ার পথটাই সহজ করে দেই তার জন্য ওই কাজগুলি সহজ হয়ে যায় সেই সফলতা দুনিয়াতে এটা সত্য পথের পথিক হোক আর বাতিল পন্থী হোক তার দুনিয়ার সফলতাটা এটা দাওয়াত দ্বারা হবে সত্য পথের পথিকরা যখন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করবে নিজ যান মাল সত্যের জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যখন নিজ যান মালকে ব্যয় করবে আল্লাহ ইনসাফকে প্রতিষ্ঠিত করে দিবেন আর যখন বাতিল পন্থীরা তাদের বাতিল মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যান মাল ব্যয় করবে তারা পরিশ্রম করবে আল্লাহ তালা কোরআন করিমের মাঝে বলতেছেন এই পথটা জাহান নামের পথ কিন্তু তারা যেহেতু এই পথে চলতে চায় আমি তাদের জন্য এই পথটাই সমাজের মাঝে প্রতিষ্ঠিত করে দিই কারণ ওইটার ভিতরে মেহনত সেই মেহনত মেহনতটা হলো সফলতার মূল মানদণ্ড হলো মেহনত যারা মেহনত করবে তারা সফল হবে সত্যপন্থীরা তারা যখন মেহনত করবে সত্য প্রতিষ্ঠিত হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আর সমাজের মাঝে দুষ্ট লোকেরা যখন তাদের দুষ্টুমিকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করবে তারা এমন সমাজ গড়া তাদের জন্য সহজ হয়ে যাবে যে সেই সমাজের মাঝে দুষ্টুমি সেই সমাজের মাঝে ব্যাহাপনা অশ্লীলতা এটাই সহজ হয়ে যাবে সেই পরিশ্রমের কোনো বিকল্প নেই মেহনতের কোনো বিকল্প নেই সত্য মেহনত দ্বারা প্রতিষ্ঠিত হবে মিথ্যাও মেহনত ছাড়া প্রতিষ্ঠিত হয় না মেহনত দ্বারাই প্রতিষ্ঠিত হয় এখন মিথ্যাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য শয়তানের মেহনত এটা কিভাবে চলতেছে কোরআনে করিমের মাঝে শয়তানের মেহনতের আলোচনা আল্লাহ তালা এইভাবে করতেন ইতিপূর্বেও এই আয়াত গত সপ্তাহে শোনানো হয়েছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم এটা হলো শয়তানের মেহনত শয়তান আল্লাহ তালার সাথে এই চ্যালেঞ্জ সুরতে আমি এইভাবে মেহনত করবো আপনি যাদেরকে আপনার এবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমি সামনের দিক থেকে তাদের উপর আক্রমণ করব আমি পিছনের দিক থেকে তাদের উপর আক্রমণ করব আমি ডান দিক থেকে তাদের উপর আক্রমণ করব ওয়ান শামা ইলিহিম আমি তাদের বাম দিক থেকে তাদের উপর আক্রমণ করব ওয়ালা তাজিদু আক্তারা হোম শাকিরিন আপনি তাদেরকে আপনার অনুগত পাবেন না এই যে শয়তানের হামলার ধরন একজন মানুষের ইমানকে বিকিয়ে দেওয়ার জন্য একজন মানুষের এবাদতটাকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ তালার এবাদত থেকে বিমুখ করার জন্য একজন মানুষের পিছনে শয়তানের মেহনত হল চতুর্মুখী মেহনত চতুর্দিক থেকে শয়তানের মেহনত চলতেছে শয়তানের সামনের দিক দিয়ে আক্রমণের উদ্দেশ্য কি আমি আপনার বান্দাদের সামনের দিক থেকে আক্রমণ করব অর্থাৎ প্রত্যেকটা মানুষের এই দুনিয়ার জীবনের পরে যে আখেরাতের অনন্ত অসীম জীবন আমি আখেরাত ভুলাইয়া দিব নিম্বাইনি হিম সামনে যে তার পরকাল সামনে যে তার আখেরাত অনন্ত অসীম জীবন তার সামনে আমি ভোলায় দিব ভুলে যাবে মানুষ আখেরাতের কথা আখেরাতের কথা মানুষ ভাববে না এলে শয়তানের প্রথম আক্রমণ আখেরাত ভুলায় দেওয়া অমিন পেহিম পিছন দিক থেকে আক্রমণ করব দুনিয়ার পাগল বানায় ফেলবো দুনিয়ার জন্য মাতাল করে তুলব তাহলে পিছনের আক্রমণ সামনের আক্রমণ আখেরাত ভুলাই দেওয়া পিছনের আক্রমণ দুনিয়ার জন্য পাগল করে তোলা মানুষ আখেরাতের জন্য কাঁদবে না দুনিয়ার জন্য কাঁদবে দুনিয়ার জন্য চিৎকার করে কাঁদবে কিন্তু আখেরাতের জন্য চোখ থেকে পানি বের হবে না এটা হলে শয়তানের হামলার কারণে এই অবস্থা সৃষ্টি হবে এক অক্ত নামাজ ছুটা যাবে কাঁদবে না আল্লাহ তার হুকুমের লঙ্ঘন হইতেছে মুসলমানরা চোখ থেকে পানি ঝরবে না কিন্তু একটা জুতা চুরির জন্য চোখ থেকে পানি বের হয়ে যাবে একশো টাকা নোট চুরি হওয়ার কারণে চোখ থেকে পানি ঝরবে একটা মিথ্যা বলছে এটার জন্য কোনো আফসোস লাগবে না যে আমি একটা মিথ্যা কথা বলে ফেলছি আল্লাহর দরবারে এই মিথ্যার জন্য আমাকে হিসাব দিতে হবে এই ফিকির দিলের মাঝে আসবে না কিন্তু মিথ্যা বলে যে একজনের ঠকায় ফেলছে এটার জন্য তার মন খুশি থাকবে উৎফুল্ল থাকবে দারুণ একটা কাজ হয়েছে ঠেকে গেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم আমি সামনের দিক থেকে আক্রমণ করব শয়তান আক্রমণ করছে না শয়তানের আক্রমণে শয়তান কি সফল না ব্যর্থ সফল পরকাল ভুলাই দিচ্ছে আর দুনিয়ার জন্য পাগল বানায় ফেলছে পাগল বানায় ফেলছে দুনিয়ার জন্য ওয়ান ওয়ান শয়তান ডান ডান দিক থেকে আক্রমণ করবে ভালো কাজ যেই করবে এটার মধ্যে অহংকার ঢুকাই দিবে আমিত্ব ঢুকাই দিবে জিব্বা পরের সাথে সাথে শয়তান ঢুকাই দিবে তুমি অনেক বড় হুজুর হয়ে গেছো অনেক বড় মালানো হয়ে গেছো মসজিদে সামান্য নামাজ পড়ার পরই শয়তান বুঝাই দিবে তোমার মতো বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নেই বাকি আর সব হইল জানোয়ার তুমি একলা মানুষ এটা হলো শয়তানের ডান দিকের আক্রমণ ডান দিক থেকেই আক্রমণ করছে আমিত্ব ঢুকাই দিবে লোভ লালসা ঢুকাই দিবে অহংকার ঢুকাই দিবে তুমি বড় এটা বুঝাই দিবে তুমি অনেক বড় অনেক বড় তুমি তো নামাজ পড়ো তুমি শেষে রাতে ওইটা তাহাজত পড়ো অনেক বড় হয়ে গেছো তুমি এটা বুঝাই দিবে শয়তান ঢুকাই দিবে ডান দিকে আক্রমণ ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম বাম দিক থেকে শয়তান আক্রমণ করবে চুরি করাবে জিনা করাবে বেভিচার করাবে অন্যের সম্পদকে ভাবে গ্রাস করাবে অন্যের টামাইরা খাওয়ার মাঝেই সফলতা বুঝাবে এটা হলো বাম দিকের আক্রমণ এই চতুর্মুখ দিক থেকে একজন মানুষকে আল্লাহ বিমুখ করার জন্য আল্লাহ তালের হুকুম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য শয়তান মানুষদের উপর আক্রমণ করবে এটা শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ সে আল্লাহকে জানাইছে আমি এইভাবে করব তো আল্লাহ তালা মানব জাতির উপর আল্লাহ তালার অনেক অনেক এহসান অনেক অনেক দয়া যুগে যুগে মানব জাতির এই চরম শত্রু শয়তান সম্পর্কে মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে আল্লাহ যে নবীদেরকে পাঠাইছেন সেই আলোচনাও করছেন ইরজা আতহমর রসুল মিন বাইনি আইদিহিম মিন খালফিহিম যে তাদের কাছে আমি আমার রসুলদেরকে পাঠাইছি শয়তানের চক্রান্ত থেকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে তাদেরকে সতর্ক করার জন্য আমি তাদের কাছে যুগে যুগে নবীদেরকে পাঠাইছি সামনের দিক থেকে নবী পাঠাইছি পিছনের দিক থেকে নবী পাঠাইছি শয়তান যেরকম চতুর্দিকে আক্রমণের কথা বলছে আল্লাহ তার জবাব দিতেন আমি আগেও নবী পাঠাইছি পরেও নবী পাঠাইছি প্রত্যেক যুগে যুগে নবী পাঠাইছি প্রত্যেকটা গোত্রে গোত্রে নবী পাঠাইছি প্রত্যেকটা মহল্লা মহল্লায় আমি নবীদেরকে পাঠাইছি মানুষদেরকে সতর্ক করার জন্য চরম শত্রু শয়তান সম্পর্কে মানুষদেরকে সতর্ক করার জন্য আমি নবীদেরকে পাঠাইছি নবীরা মানুষদেরকে বলছে আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর হুকুম মতো জীবনকে গড় মালাকুমিন ইলাহিন আল্লাহ ব্যতীত তোমাদের আর কেউ নাই কারো কোনো কিছু করার ক্ষমতা নাই ক্ষমতা কার আল্লাহর নবীরা মানুষদেরকে এটা বুঝাইছেন যেহেতু সমস্ত ক্ষমতা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর এই কথাটা নবীরা মানুষদেরকে বুঝাইছেন নবীদের এই সত্য দাওয়াত এই আল্লাহমুখী দাওয়াত একদিকে চলল আর আরেক দিকে মানব জাতির চিরদুশ্মন শয়তানের দাওয়াত মানুষের উপর চলল কারণ নবীরা যখন দাওয়াত দিচ্ছেন শয়তানের দাওয়াত কি অফ শয়তানের দাওয়াত তো চলতেছে নবীরা যেরকম শক্তি ব্যয় করতেছেন শয়তানও তো শক্তি ব্যয় করতেছে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ নবীদের দাওয়াতকে গ্রহণ করল আর আরেক ভাগ মানুষ তারা নবীদের দাওয়াতকে গ্রহণ করল না তারা শয়তানের অনুসারী হয়ে গেল তারা শয়তানের দাওয়াতকে গ্রহণ করলো নবীদের দাওয়াতকে গ্রহণ করলো না এটা হল আরেকটা ভাগ তারা বিভিন্ন যুক্তি নবীদের সামনে পেশ করলো وقال الملأ الذين كفروا ما نراك إلا بشرا مثلنا নবীদের উপর তারা প্রশ্ন করল কাফের নেতৃবৃন্দরা নবীদেরকে বলল মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা তুমি যে নবতী দাবি করতেছ আল্লাহর পক্ষ থেকে তুমি প্রেরিত দাবি করতেছ আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখতেছি আল্লাহ যদি চাইতেন মানুষ পাঠানোর কি দরকার ছিল তিনি তো সেই পাঠাইতে পারতেন এরকম বিভিন্ন যুক্তি এবং তর্কের মাঝে লিপ্ত হল নবীদের দাওয়াতকে তারা গ্রহণ করল না তো করলই না বরং নবীদের দাওয়াতকে সমাজের মাঝে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা অপপ্রচার বিরোধিতা প্রলোভন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে সত্যপন্থীদের বিপক্ষে একটা সংঘর্ষ একটা দ্বন্দ্ব একটা সংঘাত তৈরি হলো সমাজের মাঝে কারণ মুখোমুখি দুইটা শক্তি দুইটা ধারা একটা ধারা তারা চায় আল্লাহর হুকুমকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে আর আরেকটা ধারা তারা চায় যে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না আমাদের নিজস্ব মতবাদ যা আমাদের মন চায় আমাদের মন গড়া মতবাদগুলো সমাজের মাঝে প্রতিষ্ঠিত হবে শয়তান তাদেরকে বুঝাইতে যে তোমাদের নিজেদের জীবন নিজেদের রাষ্ট্র তোমাদের নিজেদের তৈরি করা হুকুমে চলবে আল্লাহ যদি কোনো কিছু পছন্দ না হয় আল্লাহ তো ফেরেস্তাই পাঠাবে এই তোমাদের মতো মানুষ এদের কথায় তোমরা তোমাদের এত আরামের জীবনটাকে তোমরা বিসর্জন দিবা শয়তান বুঝাইছে শয়তান দাওয়াত দিতে শয়তান কোনো প্রভাব বিস্তার করছে শক্তি বিস্তার করছে এরকম কিছু না শয়তান শুধু এদেরকে দাওয়াত দিতে যে নিজেদের মতো চলো তো এরা শয়তানের মঠটাকে গ্রহণ করে নবীদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে তো দেখেন ঠিক যখন সমাজের মাঝে সংঘাত সত্যপন্থীরা যখন বাতিল পন্থীদের দ্বারা চরমভাবে প্রতিরোধের সম্মুখীন ঠিক তখন সত্যপন্থী নবীদের প্রতি আল্লাহর পয়গাম আল্লাহর হুকুম কি ছিল আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন কাফেরদের চরম প্রতিরোধের শিকার এমন প্রতিরোধের শিকার যে এই দাওয়াত নিয়ে সমাজের মাঝে নিজ জীবনকে রক্ষা করা এটা দুসাধ্য কঠিন এই জীবন টিকবে না আপুষ্কামিতা এইটাই শুধুমাত্র জীবনকে রক্ষার একমাত্র উপায় ঠিক তখন আল্লাহ আল্লাহর নবীকে বলতেছেন কঠোর হন আপনি বলুন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন ওই নবী আপনি বলুন হাদিহি সাবিলি এটাই আমার কাজ আদউ ইলাল্লাহ আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আলা বাসিরাতিন আনা ওমান ইত্তাবানি আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো ইহাই আমার কাজ এই কাজ নিয়ে আমি পৃথিবীতে এসেছি এই কর্মসূচি আমার কর্মসূচি আনি আর যারা আমার অনুসারী তাদেরও ঠিক এই কাজ তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে তোমাদের যত বড় ধরনের প্রতিরোধ হোক না কেন এই কাজ থেকে আমরা সামান্য পরিমাণ বিচ্যুত হব না আমাদের এই কাজ চলবে আল্লাহ তালা নবীকে বললেন যে জানা দেন কাপেরদেরকে জানা দেন যে এইটাই আমার কাজ এই কাজ থেকে পিস্পা হওয়ার কোন প্রশ্নই উঠে না তাই আল্লাহর হুকুম অনুযায়ী নবীরা নিষ্ঠার সাথে দাওয়াতের ময়দানে অটল থাকলেন এখান থেকে এই বিষয়টাও আমাদের খুব বোঝা দরকার আল্লাহ তালা নবীদেরকে এই পৃথিবীতে যে প্রেরণ করলেন নবীদের প্রতি আল্লাহর হুকুম কি ছিল আমার এবাদত করো এইটাই নবীদের প্রতি আল্লাহর হুকুম ছিল কিনা যে তোমাদের দায়িত্ব আমার এবাদত করা তোমাদেরকে নবতি দিলাম ঠিক যে তোমাদেরকে নবুতি দিলাম তোমরা আমার এবাদত করো এইটাই কি নবীদের প্রতি আল্লাহর হুকুম ছিল খুব বুঝার ব্যাপার খুব বুঝার চেষ্টা করি সকলে এদিকে মনোযোগী হই নবীদের প্রতি আল্লাহর হুকুম কি ছিল যে চুপচাপ আমার এবাদত বন্দিকি করতে থাকো এইটা নবীদের প্রতি আল্লাহর হুকুম ছিল সমস্ত নবীদের প্রতি আল্লাহর হুকুম এক ছিল আর সেই হুকুম ছিল আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করো সুরাত সুরা তেরো নম্বর আয়াত খুলে দেখুন সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন আমার সমস্ত নবীদের প্রতি আমার হুকুম ছিল সারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নুহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين আল্লাহ বলতেছেন শারাআলাকুম মিনাদ-দিন তোমাদেরকে এমন এক ধর্ম আমার মনোনীত এমন এক দিন এমন এক ধর্ম আমি তোমাদেরকে দিয়েছি মা ওয়াসাবিহি নোহা এই ধর্মের নবী ছিলেন নোহ নোহকেও আমি এ ধর্মের নবী হিসেবে পৃথিবীতে পাঠাইছি والذي أوحينا إليك শুনে রাখো তোমাদের প্রতি যে সমস্ত হুকুম আমি জারি করতেছি যে সমস্ত হুকুম আমি তোমাদেরকে দিচ্ছি আমার একই হুকুম ছিল ইব্রাহিমের প্রতি একই হুকুম ছিল আমার নবী মুসার প্রতি একই হুকুম ছিল আমার নবী ঈসার প্রতি নোহের প্রতি এক হুকুম ছিল ইব্রাহিমের প্রতিও আমার হুকুম এক মুসার প্রতিও আমার হুকুম এক ঈসার প্রতিও আমার হুকুম এক আর তোমাদের প্রতিও আমার হুকুম এক আর সেই হুকুমটা হলো মুদ্দিন তোমরা দিনকে বিজয়ী করো তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এক হুকুম শুধু এবাদত ঘরের কোনে তসবি জপা আল্লাহ তালা এই কাজ দিয়ে নবীদেরকে পৃথিবীতে পাঠান নাই নবীদেরকে অনেক গুরুত্বপূর্ণ এক দায়িত্ব দিয়ে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছেন আর সে দায়িত্ব হল দাওয়াত দাও মানুষদেরকে আল্লাহর কথা বলো আল্লাহর হুকুমের কথা বলো এবং আল্লাহর হুকুমের কথা মানুষদেরকে বলে সমাজের মাঝে আল্লাহর হুকুমকে বিজয়ী করো আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করো এমন একটা সমাজ ব্যবস্থাকে তৈরি করো যেই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী চলে আল্লাহর হুকুমের বাইরে এই সমাজের মাঝে কেউ কোনো কিছু করে না এই ছিল সমস্ত নবীদের প্রতি আল্লাহর হুকুম নবীরা যখন আল্লাহর দেওয়াই দায়িত্ব এই দাওয়াতের দায়িত্ব এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব নবীরা যখন এই দায়িত্বকে পালন করার জন্য সমাজের মাঝে কাজ করলেন নবীরা নির্যাতনের শিকার হলেন নবীদের জীবন খুলে দেখুন যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত মোহাম্মদ রসুল্লাহ যে মানুষের উপর মানুষের কোন প্রভুত্ব নেই সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ এই দাওয়াত যখন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম মানুষদেরকে দিলেন যে এই দাওয়াতটি গ্রহণ করো তোমরা সফল হবে এই দাওয়াতকে গ্রহণ করো এই দাওয়াত যখন নবী করিম সাল্লাহ আলহি সমাজের মানুষদেরকে দিলেন নেতৃস্থানীয় কাফেররা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসত যে আপনি আপনার দাওয়াতকে বন্ধ করুন আপনার যদি ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা দিব আপনার ধন সম্পত্তির প্রয়োজন হলে ধন সম্পত্তি দেব সুন্দরী নারীকে যদি বিয়ে করতে চান যাকে বিয়ে করতে চান আমরা ব্যবস্থা করব নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম কাফেরদের যাবতীয় প্রলোভনের জবাবে শুধু এই বললেন তোমরা এই পৃথিবীর যদি সূর্যটা আমার ডান হাতে এনে দাও আর বাম হাতে যদি চন্দ্রটাকে এনে দাও তারপরও এই দাওয়াত থেকে আমি বিন্দুমাত্র পিসপা হব না তারপর দেখেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের সাথে কাপের দেন আরো প্রস্তাব ছিল ঠিক আছে তুমি তোমার মতো চলো নামাজ পড়ো রোজা রাখো মানুষদেরকে তোমার কথা বলো কিন্তু আমাদের আমাদের দেবতাদের সম্পর্কে কটুক্তিপূর্ণ কোনো কথা এদের অসারতার কোনো কথা তুমি সমাজের মাঝে বলবে না এই ছিল মক্কার কাফের এদের শেষ প্রস্তাব আরো অনেক প্রস্তাব ছিল আমরা কিছু আলোচনা শুনছিও ইতিপূর্বে আরো বিভিন্ন কিছু নবী চরিত নবী ইতিহাস দ্বারা আমরা জানছি ভবিষ্যতে আর অনেক কিছু জানবো আমরা কিন্তু কাফেরদের শেষ একটা প্রস্তাব ছিল যে তুমি তোমার ধর্মকে শান্তিপূর্ণ ভাবে পালন করো আমাদের ধর্মের ব্যাপারে কিছু বলবা না আমরা যা খুশি তা আমাদেরকে এই সমাজের মাঝে করতে দাও কিন্তু নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আল্লাহর হুকুম ছিল নবীর প্রতি আল্লাহর হুকুম ছিল মানুষদেরকে ভালো কাজের প্রতি ডাকো মন্দ কাজে বাধা দাও এটা নবীর প্রতি আল্লাহর হুকুম ছিল নবীর প্রতি আল্লাহর হুকুম ছিল বলো হে মানুষ জরিবা মাসালুন একটা উদাহরণ শুনো একটা দৃষ্টান্ত শুনো এমনকি একটা মাসি যদি তাদের দেবতাদের সামনে রেখে আসা খাবার গুলোকে খেয়ে ফেলে খাবারের উপর বসে তাদের দেবতারা তো এত অক্ষম সেই মাসিটাকে তারা তাড়াইতেও পারে না আল্লাহ তাল্লাহ নবীকে বলছেন এটা মানুষদেরকে বলেন আল্লাহ নবী মানুষদেরকে সেই দাওয়াত দিতেন এই দেবতাদের পূজা তোমরা কিভাবে করো তাই দেখেন নিজ মাতৃভূমিতে নিজ স্বজনদের কাছে নিজ আপন জনদের কাছে এই কালেমার দাওয়াতকে উপস্থাপন করার জন্য কি কঠিন নির্যাতন সহ্য করতে হয়েছিল নবী করিম সাল্লাসাল্লামকে যে মক্কার ভূমি খোদার প্রিয় হাবিবের রক্তে রঞ্জিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইহি এই কষ্ট কেন করতে হয়েছিল একটু বুঝেন নামাজ রোজা অন্য কোন এবাদত পালন করার কারণে কি নির্যাতন সহ্য করতে হয়েছে দাওয়াতের জন্য এই এই নির্যাতন থেকে সহ্য করতে হয়েছে কেন দাওয়াত কারণ নবীর সামনে দায়িত্ব ছিল দিনকে প্রতিষ্ঠিত করা দিনকে বিজয়ী করা তাইফের ময়দানে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যে করুণ নির্যাতনের শিকার হইতে হয়েছিল এটাকে এই জন্য যে তিনি তাইফের এক বাগানে দুই রাকাত নামাজ পড়তেন নির্যাতন সহ্য করতে হইতে তিনি মানুষদেরকে ডাকতেন এই কালেমাকে গ্রহণ করো সমস্ত মানুষদের প্রভু আল্লাহ এই কালেমাকে গ্রহণ করো সমস্ত মানুষের উপর হুকুম দেওয়ার অধিকার কার আল্লাহর মানুষদের জীবন কিভাবে চলবে এর আইন রচয়িতা কে আল্লাহ এই দাওয়াত যখন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম দিতেন এই দাওয়াতের কারণে তায়েফের ময়দানে করুণ নির্যাতনের শিকার নবী করিম সাল্লাহ আলহাসাল্লামকে হইতে হয়েছে মদিনার ভূমিতে ইসলাম যে প্রতিষ্ঠিত হলো কিসের দ্বারা হল দাওয়াত দাওয়াত দ্বারা মদিনা ইসলামের কেন্দ্র হল মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হল তাই দেখেন যুগে যুগে আল্লাহ তারা নবীদেরকে পাঠাইছেন এই শয়তানের দাওয়াতের বিপরীতে সত্যের দাওয়াতকে প্রচার করার জন্য আর এই দাওয়াতের কারণেই যুগে যুগে পৃথিবীর শয়তানি চক্রের হাতে আল্লাহর নবীরা তারা চরম নির্যাতনের শিকার হয়েছেন এবং নবীদের নিষ্ঠাপূর্ণ দাওয়াতের মাধ্যমে একটা সময় আল্লাহ তালা দিনকে বিজয়ী করতেন দিনকে প্রতিষ্ঠিত করতেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা এই পৃথিবীর মানুষদের হেদায়তের জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন বিভিন্ন পুত্রের কাছে পাঠাইছেন বিভিন্ন মহল্লার কাছে আল্লাহ তালা নবীদেরকে পাঠাইছেন এই সমস্ত নবীদেরকে আল্লাহ তালা যে পাঠাইছেন এই সমস্ত নবীদের মাঝে সর্বশেষ নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর কোন নবীর আগমন এই পৃথিবীতে ঘটবে না এই পৃথিবী আর কোন নবীকে পাবে না আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর হুকুমকে শোনার জন্য আর কোন নবী এই পৃথিবীতে এই ধরায় আসবে না কেমন পর্যন্ত আগত মানুষদেরকে আল্লাহর কথা কারা বলবে কেমন পর্যন্ত আগত মানুষ আল্লাহকে কিভাবে চিনবে এর হ্যাঁ, একটা সমাধান থাকা দরকার কি দরকার না দরকার না এর একটা সমাধান দরকার আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলাইহি সর্বশেষ নবী হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে নবী করিম সাল্লাহ আলাইহি মাধ্যমে এই পৃথিবীবাসী নবী করিম সাল্লাহ আলাইহি অনুসারীদেরকে আল্লাহ তালা এই দায়িত্ব দিচ্ছেন কন্তুম খাইরা উম্মা আনিল মুনকার গোটা দুনিয়ার মানুষদেরকে কেমন পর্যন্ত যাদের আগমন এই পৃথিবীর মাঝে ঘটবে তারা কিভাবে আল্লাহকে চিনবে তাদের কাছে আল্লাহর কথা কারা বলবে আল্লাহ তার সমাধানে কোরআনে করিমের মাঝে এরশাদ করেন কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের হেদায়তের জন্য আমি তোমাদেরকে নির্বাচিত করলাম যারা আমার শেষ নবীর অনুসারী যারা আমার শেষ নবীর উম্মত কুন্তুম খাইরা উম্মা আল্লাহ তালা বলতেছেন কুন্তুম খাইরা উম্মা যুগে যুগে আমি নবী পাঠাইছি যারা নবীদের অনুসরণ করছে তারা শ্রেষ্ঠ সমস্ত শ্রেষ্ঠদের মাঝে তোমরা শ্রেষ্ঠ কুন্তুম খাইরা উম্মা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানুষদের মাঝে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম করেছি যেমন সমস্ত নবীদের মাঝে আমার নবী শ্রেষ্ঠ সমস্ত উম্মতদের মাঝেও আমার এই শেষ নবীর উম্মতরা শ্রেষ্ঠ কুন্তুম খাইরা উম্মা আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত হিসেবে আমি তোমাদেরকে মর্যাদা সম্পন্ন করেছি উখরি জাতলিন নাস এর কারণ হলো তোমরা যে শ্রেষ্ঠ তোমাদের দায়িত্ব হলো কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের কাছে আমার অতীত নবীরা যে কাজ করছে সেই কাজ করার দায়িত্ব আমি তোমাদের উপর অর্পণ করছি জাতলিন নাস কন্তুম খাইরা উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি সমস্ত উন্মতদের মাঝে তোমরা সবচাইতে মর্যাদা সম্পন্ন কেন ওখরিজাতলিন্নাস তোমাদের উপর অনেক গুরু দায়িত্ব তোমাদের উপর অর্পণ করা হয়েছে আর সেই দায়িত্ব হলো যুগে যুগে নবীরা যে দায়িত্ব পালন করছে সে দায়িত্বটা এখন আর কোন নবী আসবে না তোমাদেরকে পালন করতে হবে ব্যাপারটা সবার বুঝে আসছে এটা আল্লাহর কালাম এখন মর্যাদা তো তোমাদের অনেক সর্বশেষ জাতি কিন্তু সবার আগে জান্নাতি আল্লাহ তালে নবীদেরকে জান্নাতে পাঠানোর পর সর্বপ্রথম যে জাতিকে জান্নাতে পাঠাবেন তারা কারা উম্মতে মোহাম্মদ আল্লাহ তালা তাদেরকে সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন এত মর্যাদা আল্লাহর কাছে এই উম্মতে মোহাম্মদীর কেন দায়িত্ব কি তোমরা যারা মুমিন তোমরা যারা আমার শেষ নবীর উম্মত তোমাদের দায়িত্ব হলো কোন অন্যায় যখন সমাজের মাঝে দেখবে হুবিয়াদি তুমি যদি সমাজের মাঝে শক্তিশালী হও শক্তির দ্বারা বাধা দাও তোমার যদি সমাজের মাঝে শক্তি না থাকে শক্তির দ্বারা বাধা দেওয়ার শক্তি তোমার যদি না থাকে জবান দ্বারা প্রতিবাদ করো প্রতিবাদ করো অন্যায় অন্যায় করা ঠিক না অন্যায় হোক তুমি প্রতিবাদ করো তোমার দায়িত্ব পালন করো প্রতিবাদ করার শক্তিও যদি তোমার না থাকে ফাবি কালবিহি অন্তর দ্বারা ঘৃণা করো ওদালিকাফুল ইমান জেনে রাখো এইটাই ইমানের সর্বনিম্ন স্তর ঘৃণাবোধ যদি না থাকে তাহলে ইমানের কোন স্তরের মাঝে তুমি নাই করো না এই দুই কাজ সত্যের দিকে মানুষদেরকে ডাকা অন্যায় বাধা দেওয়া এই দুইটা কাজ আল্লাহ দিলেন এই দুইটা কাজ আমাদের কাজ সারা জিন্দগির কাজ এটা আমাদের চব্বিশ ঘন্টার কাজ এটা কতক্ষণের কাজ চব্বিশ ঘন্টার কাজ মাসে তিরিশ দিন এই কাজ আমাদের তিরিশ দিনের কাজ সারা জিন্দগির কাজ মৃত্যু পর্যন্ত এই কাজ করতে হবে রাজি আছি না আমরা মৃত্যু পর্যন্ত সত্যের দিকে ডাকবো মিথ্যায় বাধা দিব দেখেন রোজা নামাজ এটা এবাদত ঠিক এরকম আমর বিল মারুফ নেহি আনিল মুনকার এটাও একজন মুমিনের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ফরজিকে পায়া ফরজিকে পায়া এটা কোন সমাজে যদি খুব ভালো করে বুঝার চেষ্টা করেন কোন সমাজে যদি এমন কোন মানুষ থাকে যে মানুষটা আল্লাহ তালার হুকুমকে মানে না নামাজ পড়ে না সুদ খায় জিনা করে বেবিচার করে মানুষদের সাথে অন্যায় করে পাপের মাঝে লিপ্ত থাকে এক কথায় তাহলে সেই সমাজের মুসলমানদের উপর এটা ফরজ ফরজে পায়া যে তাকে দাওয়াত দেওয়া সবার বুঝে আসলো ব্যাপারটা তাকে দাওয়াত দেওয়া সেই সমাজের মুসলমানদের উপর এটা কি ফর্জে কেফায়া জানাজার নামাজ যেমন ফর্জে কেফায়া এইটা ঠিক ওরকম ফর্জে কেফায়া কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাকে যদি কেউ গিয়ে না বলে তুমি মসজিদে আসো কেউ যদি না বলে সে মিথ্যা বলে কেউ যদি তাকে না বলে এই মিথ্যা তুমি আর বইল না সে সারাদিন জীবত করে কেউ যদি তাকে না বলে এই ভাই আপনি একজন মুসলমান জীবত করেন না এই কথাটা সমাজের মাঝে যারা মুসলমান এই সমস্ত মুসলমানদের মাঝে কেউ যদি না বলে তাহলে সমস্ত মুসলমানরা গুনাহগার ফরজ তরকের গুনাহগার সকলেই একটা ফরজ ছেড়ে দিল একটা ফরজকে ছেড়ে দেওয়ার কারণে সকলেই গুনাহগার আর যদি কিছু মানুষ এই দায়িত্ব পালন করে তাহলে তারা অগণিত সোয়াবের অধিকারী হবে আর বাকি মানুষরা গুনাহ থেকে বেঁচে যাবে তোরা সমাজে মুসলমান আছে এক হাজার এক হাজার মুসলমানের মাঝে একজন যদি তাকে বলে যে আপনি একজন মুসলমান গুনাহ ছেড়ে দেন মসজিদে আসেন নামাজ পড়েন এক হাজার মুসলমানের মাঝে একজনও যদি এই দায়িত্ব পালন করে বাকি নয়শো নিরানব্বই জন গুনাহ থেকে বেঁচে গেল কিন্তু যদি একজনও তাকে না বলে তাহলে এক হাজার মুসলমান ফরস্তরকের জন্য গুণাহার আর একজন যদি বলে সবাই বেঁচে গেল আর যে এই কাজটা করল অগণিত সবের অধিকারী সে হল দেখেন কোরআনে করিম আমার এই কথা কোরআনে করিমে আল্লাহ তালা কোরআনে করিমে যে সুস্পষ্ট ভাবে বর্ণনা করতেছেন আয়াত শুনেন আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে এরশাদ করেন তোমাদের মাঝে এমন একটা দল তোমাদের মাঝে এমন একটা জামাআত থাকতে হবে খাইর যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকে থাকতে হবে এটা আল্লাহর হুকুম ওয়ালতাকুম মিনকুম উম্মা তোমাদের সমাজের মাঝে যেমন কিছু মানুষ ডাক্তার হয় মানুষরা অসুস্থ হলে চিকিৎসার দায়িত্ব পালন করে ঠিক এই রকম ভাবে একদল মানুষ সমাজের মাঝে এই কাজের জন্য থাকতে হবে ইলাল খাইর যারা সমাজের বাকি মানুষদেরকে সত্যের দিকে ডাকবে তাদেরকে সৎ পথে চলার কথা বলবে ওয়ান হাওনা আনিল মুনকার গুনাহ থেকে তাদেরকে বাঁচতে বলবে আল্লাহ বলতেছেন যে মানুষগুলো এই কাজ করবে তারাই সফল তারাই সফল তাই সমাজের মাঝে এমন একটা জামাত থাকা যায় যারা আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করবে থাকতে হবে যদি না থাকে পূর্ণ সমাজ গুণাগার হবে তবে এটা সবার জন্য ফর্জে কেফায় না কারো কারো জন্য এটা ফর্জে আইন এটা সবার জন্য ফর্জে কেফায় না কারো কারো জন্য এটা কি ফর্জে আইন মানে ফরজ নামাজের মতো ফরজ যারা সমাজে নেতৃস্থানীয় দায়িত্বশীল তাদের জন্য এটা ফরজে আইন যার ক্ষমতা যত বেশি তার দায়িত্ব তত বেশি বাবার জন্য ফরজে আইন নিজ সন্তানকে আমর বিল মারুফ নেহে আনিল মুনকার করা ইমামের জন্য ফরজে আইন নিজ মুসল্লিদেরকে আমর বিল মারুফ নেহে আনিল মুনকার করা খালি নরম সরম কথা বলা এটা ইমামের দায়িত্ব না সত্যের দিকে ডাকা অন্যায় কিছু হইলে তার প্রতিবাদ করে এটা দায়িত্ব না এ দায়িত্ব পালন করতে হবে যদি কোনো ইমাম না করে তাহলে সে ফরস্তরক করল আল্লাহর আদালতে ফরস্তরকের জন্য সে দায়ী হবে জাতির যিনি রাষ্ট্রপতি তার দায়িত্ব মানুষদেরকে সত্যের দিকে ডাকা অন্যায় বাধা দেওয়া এটা তার দায়িত্ব এই দায়িত্ব তিনি যদি পালন না করেন বরং মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এর জন্য পূর্ণ সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সে দায়ী এই দায়িত্ব তাকে নিতে হবে দেখেন এই কাজটা একটা দায়িত্ব কিন্তু এই কাজের সব ও পুরন্ত নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম হাদিসের মাঝে বলেন আমরুন বিল মারুফ সৎকাতন একটা আমর বিল মারুফ করো একটা সৎকার সব তোমার আমল নামায় লেখা হবে আনিল মুনকার একটা অন্যায়ের মাঝে মানুষদেরকে নিষেধ করো একটা সৎকার সব তোমার আমল নামায় লেখা হবে হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন মান ইলা হুদান যে মানুষ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে হেদায়তের দিকে ডাকে কানালাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু তো তার ডাকে যে মানুষ যত ধরনের এবাদত করলো তার আমল নামায় সমস্ত এবাদতের সব অটোমেটিক চলে যাবে আল্লাহ বলতেছে তুমি যখন মানুষদেরকে ভালোর দিকে ডাকছো তাহলে তুমি যে একজন মানুষকে নামাজের দিকে ডাকছো তোমার ডাকে সে যে নামাজি হইছে এই নামাজি ব্যক্তির সারা জিন্দগির নামাজ কবুল নামাজের সব আল্লাহ তালা ডাকার কারণে তোমার আমল নামায় পাঠায় এত প্রতিদান আবার দেখেন অমান দা ইলা দলালাতিন যে ব্যক্তি গুমরাহির দিকে ডাকে সে যে গুনাহকে প্রচলন করে গেল তার দেখা দেখি যারা এই গুনাহ করলো যতদিন করলো সমস্ত গুনাহ তার আমল নামায় চলে যাবে আল্লাহ বাঁচাক ঠিক যেরকম আল্লাহর পথে দাওয়াত এটা সবের কাজ শয়তানের পথে দাওয়াত এটা ওইরকম গুনাহের কাজ আমরা যারা সমাজের মাঝে সহজে মুখ খুলতে চাই না তাদের একটু চিন্তা করা দরকার প্রতিদিন আমরা কতবার মানুষদেরকে একটু ভালো কথা বলার সুযোগ পাই কিন্তু আমরা তা বলি না আমরা কতবার দিনে সুযোগ পাই একজন মানুষকে বলতে যে ভাই তুমি জীবত করো না তুমি মিথ্যা বলো না তুমি নামাজে আসো তুমি আল্লাহর হুকুম মতো চলো এই কথাটা বলার সুযোগ আমরা সারা দিনে কতবার পাই তার কোনো হিসাব আছে কতবার নেকি আমার কাছ থেকে ছুটতেছে কতবার নেকি অর্জনের সুযোগ আমি পাচ্ছি কিন্তু আমি এই নেকিটাকে অর্জন করতেছি না কত বড় সুযোগ থেকে আমি নিজেকে বঞ্চিত করতেছি একটু ভাবা দরকার একটু চিন্তা করা দরকার হ্যাঁ। এই বিষয়টা একটু চিন্তা করার বিষয় দেখেন একটা প্রশ্ন দাওয়াত আমি দিব মানুষদেরকে ভালোর দিকে ডাকবো তার জন্য কি আগে নিজে ভালো আমল কইরা নিজে ভালো হয়ে নিতে হবে আগে নিজে আমল করতে হবে না নিজে আমল না করেও দাওয়াত দেওয়া যাবে আমাদের সমাজের মাঝে একটা কথার খুব প্রচলন আছে মিয়া নিজে আমল করো না আবার অন্যকে দাওয়াত দাও এদের আবার একটা দলিল আছে কোরআন শরীফ থেকে আমানো আল্লাহ তালা বলতেন হে ইমানদাররা আলিমা তা কলুন মালা তা পালুন জানি যে করো না তা কেন বলো তাই তারা খুব এটা বুঝে যে না আমি নিজে যেহেতু আমল করি নাই তাই দাওয়াত দেওয়া যাবে না এর উত্তরটা একটু বুঝে নিই সবাই রাজি আছেন না সবাই এর উত্তরটা বুঝে নিতে এই প্রশ্নের জবাব শোনার জন্য একটা উদাহরণ শুনেন এক ব্যক্তি হাফেজ না সে যদি তার ছেলেকে বলে তোমাকে হাফেজ হইতে হবে তাহলে বাবাকে অন্যায় করলো যেমন ধরেন আমার বাবা ডাক্তার তিনি একজন ডাক্তার তিনি আমাকে প্রচুর মেহনত দ্বারা হাফেজ বানাইছেন আলেম বানাইছেন আমাকে মুক্তি হওয়া পর্যন্ত লেখাপড়া করাইছেন এই যে দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর তিনি আমাকে লেখাপড়া করাইছেন এর মাঝে শয়তানি আঘাত আমার উপর আমার পরিবারের উপর অনেক হয়েছে কিন্তু এই সমস্ত কিছুর মোকাবেলায় তিনি অটল থাইকা আমার অভুজ মন ছোট মন বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভাবছি কিন্তু বাবার ধীরস্থির এবং অটল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত আমাকে হাফেজ হইতে হইতে মালনা হইতে হইতে মুক্তি হইতে হইতে আজকে আমি আপনাদের মসজিদে বসা তিনি একজন একজন ডাক্তার হয়ে যে আমাকে হাফেজ বানালেন জোরপূর্বক আলেম বানালেন ইফতা পর্যন্ত জোরপূর্বক আমাকে লেখাপড়া করালেন আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে দিলেন না তিনি কি অন্যায়কারী প্রশ্নের উত্তর তো হইল না আরেকটু বুঝেন তারপরও যদি বলা হয় আগে নিজে ঠিক হন তারপর দাওয়াত তাহলে প্রশ্ন আমি যে ঠিক হয়েছি এটা বোঝা যাবে কিভাবে কারণ আমাকে ঠিক করে দেওয়ার মালিককে তাই এটা তো আল্লাহ জানেন আমি কি ঠিক হয়েছি কি হই নাই নিজের থিকা যে নিজেকে ঠিক মনে করে ও কি মানুষ না শয়তান নিজে নিজে নিজেকে ঠিক মনে করা এটা তো সম্পূর্ণরূপে শয়তানের কাজ এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে দেখেন এর জবাবে আল্লাহর কোরআন আল্লাহ কি বলতেছেন ومن أحسن قولا ممن دعا إلى ওয়া আমিলা সালিহা আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথা সবচাইতে ভালো যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে ও সালিহা নিজে নে কামল করে আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথা সবচাইতে ভালো তারপর আল্লাহ দুইটা গুণ আনতেছেন একটা গুণ যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে নিজে ভালো আমল করে কোনটার কথা আল্লাহ আগে বলছেন যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এটা আগে বলা হয়েছে না তারপর আল্লাহ বলতেছেন এবং নিজেও কি করে ভালো কাজ করে এটা আল্লাহ তালা এটা আনতেছেন দুই নম্বর পজিশনে তো আল্লাহ তালা কোরআনে তো বলতেছেন যে দাওয়াত আগে দাও দাওয়াত দেওয়ার দ্বারা তোমার আমল তৈরি হবে দাওয়াত দ্বারা সমাজের মাঝে তোমার পরিচিতি মানুষ জানবে যে দাওয়াত দিল সে শয়তানের দাওয়াত থেকে বাঁচবে দেখেন একই দিন আমাদের অ্যাডভোকেট সাহেবের বাড়িতে অনুষ্ঠান আবার একই দিন আমাদের জলিল সাহেবের বাড়িতে অনুষ্ঠান অ্যাডভোকেট সাহেব মানুষদেরকে দাওয়াত দিচ্ছে জলিল ভাইও দাওয়াত দিচ্ছে উভয় মানুষদেরকে দাওয়াত দিতেছে এখন যার দাওয়াত মানুষ আগে পাবে যে আগে দাওয়াত দিবে মানুষ তার দাওয়াত গ্রহণ করবে না জলিল সাহেব যখন অ্যাডভোকেট সাহেবকে দাওয়াত দিয়ে দিল যে অ্যাডভোকেট সাহেব আমার বাড়িতে দাওয়াত মানুষদেরকে দিচ্ছি আপনারও দাওয়াত অ্যাডভোকেট সাহেবকে আর জলিল ভাইকে বলতে পারবে যে আমার বাড়িতে আমি অনুষ্ঠান করতেছি বলার সুযোগ আছে দাওয়াত দিতে পারবে কারণ দাওয়াত তো হয়ে গেছে তাই শয়তান দাওয়াত দেওয়ার আগে আপনি তাকে ইসলামের দাওয়াত দেন মানুষ গানের দাওয়াত দেওয়ার আগে আপনি তাকে নামাজের দাওয়াত দেন তা আপনি যখন দাওয়াত দিলেন তার দাওয়াত থেকে আপনি বাঁচলেন আপনি ইমানের কথা বলেন মানুষ আপনাকে দুনিয়ার কথা বলার আগে দাওয়াতের মাঝে থাকেন দাওয়াত থেকে বাঁচা যাবে তাই শয়তানের দাওয়াত থেকে বাঁচার এটা একটা বড় সুযোগ যে নিজে দাওয়াতের মাঝে থাকা সেই দেখেন সবচেয়ে বড় কথা যেই কথা পুরা কথার খোলাসা যে আল্লাহ তালা আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করছেন এটা অনেক বড় একটা মর্যাদা আমাদের জন্য সেই দায়িত্বও আমাদের অনেক বেশি সাহাবা একরাম আল্লাহ তালার দেওয়া এই দায়িত্বটাকে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন আল্লাহ তালা তাদেরকে এত মর্যাদা দিয়েছিলেন আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে তাদের মর্যাদা আলোচনা করছেন রাজি আল্লাহ আন আল্লাহ তালা তাদের প্রতি রাজি হয়ে গেছেন আর তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দনীয় আর আল্লাহর সিদ্ধান্ত তাদের কাছে পছন্দনীয় এমন মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দিচ্ছেন আমরাও যদি এই দাওয়াতটি গ্রহণ করি আমরাও হব এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ সাহাবা একরাম তারা যদি দাওয়াতের কাজ নিয়ে পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে না যেতেন নিজ ঘর নিজ পরিবার পরিজন নিজ ব্যবসা বাণিজ্য এইটাকেই যদি বড় করে দেখতেন আজকে পূর্ণ পৃথিবী ব্যাপী আজকে ইসলাম কিভাবে ছড়াত এই প্রশ্নের জবাব দেন খুব বুঝার চেষ্টা করেন এই ঘর এটা আসলে ঘর না সাহাবা একরাম এটা বুঝছিলেন মুমিনের ঘর তো জান্নাত এই স্ত্রী এই সন্তানের সাথে যেই প্রেম যেই ভালোবাসা আল্লাহ থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে দেয় এই ভালোবাসা ভালোবাসা নাই প্রেম প্রেম না এই প্রেম বিপদ এই প্রেমের সম্পর্ক টিকবে না মৃত্যুর সাথে সাথে এই প্রেমের সমাপ্তি ঘটবে মৃত্যুর সাথে সাথে এই প্রেমের সমাপ্তি ঘটবে তাই প্রেম করেন অনন্ত প্রেম করেন যে প্রেম টিকবে চিরস্থায়ী প্রেম সেই প্রেম হলো আল্লাহর জন্য প্রেম সেই প্রেম হলো আল্লাহর রসুলের জন্য প্রেম সেই প্রেম যখন আপনার স্ত্রীর সাথে হবে সন্তানের সাথে হবে সেই প্রেম মৃত্যুর পরেও টিকবে বরং মৃত্যুর পরে সেই প্রেমের মধু চন্দ্রিমা হবে তাই আজকে বড় প্রশ্ন স্ত্রী সন্তান ঘর ব্যবসা বাণিজ্য এই সমস্ত প্রশ্নের মূল কারণ হল শয়তানের আক্রমণ শয়তানের চতুর্মুখী আক্রমণ সামনের দিক থেকে শয়তান আক্রমণ করে আখেরাত ভোলাই দিছে পেছন দিক থেকে আক্রমণ করে দুনিয়ার পাগল করে তুলছে এই জন্য হইল এই সমস্ত প্রশ্ন আল্লাহ তারা আমাদেরকে এই সমস্ত প্রশ্ন থেকে মুক্ত থেকে আল্লাহ তালা দিনকে প্রতিষ্ঠিত করার মেহনতের মাঝে শরিক হওয়ার তৌফিক দান করুক আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী ने कहा